আনাস ইবনু মালিক রদিল্লাহ তাল্লাহতে হতে বর্ণিত তিনি বলেন একজন আনসার মহিলা তার শিশুসহ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম এর নিকট হাজির হলেন রসুলুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম তার সঙ্গে কথা বললেন এবং বললেন ওই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ লোকদের মধ্যে তোমরাই আমার সবচেয়ে প্রিয়জন কথাটি তিনি দুবার বললেন